بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد বাবু হেফজুল লিসান এই অধ্যায় হচ্ছে জবানের হেফাজত করা সম্পর্কে জবানের হেফাজত করা মানে কি থেকে কেটে যাওয়া থেকে যে দাঁতের তলে পড়ে কেটে না যায় নাকি পাপের কথা বা কাজ থেকে জবানের হেফাজত করা কি জবানের পাপ মানে জবানের কাজ তাহলে কথায় সীমিত তাই না যত পাপের কথা তা হচ্ছে জবানের কাজ আর পানাহার করা খাওয়া দাওয়া করা এই জবান হারাম খাই না জবান হারাম পান করে না তাহলে ওগুলো তো জবানের হেফাজত করতে হবে মানে শুধু অন্যায় কথা হারাম কথা থেকে নয় কুফুরি থেকে শুরু করে চুগল চুগলখড়ি আপনার অশ্লীল যত কথা এতে শুধু সীমিত নাই এছাড়াও হারাম পানাহার হারাম খাওয়া হারাম পান করা এগুলি থেকেও জবানের হেফাজত করতে হবে তাহলে জান্নাত পাওয়া যাবে নবী সালাম যে বলেছেন যে জবানের যে হেফাজত করবে লজ্জা যে হেফাজত করে প্রথম হাদিস এটি তার জন্য আমি জান্নাতের জামিন তাহলে জবানের হেফাজতের মানে শুধু এ বুঝবেন না যে আমি অকথ্য কোনো কথা বলবো না বা কোনো নাজায়জ কথা বলবো না অন্যায় হারাম কথা বলবো না বাস জবানের হেফাজত হয়ে গেল না একটা দিক হইল কিন্তু আরো পানাহারের দিকটা রয়েছে সেদিকেও জবানের হেফাজত হইতে হবে অর্থাৎ হারাম খাওয়া থেকে জবানের হেফাজত হইতে হবে আবু সরাই আল খোজাই বংশের দিকে নিষ্পত করা হয়েছে খোজা বংশের আল্লাহ তারানো বলছেন সামিয়া উজনায়া আমার দুই কান শুনেছে তাসনিয়া দ্বিবচন উজনানে ছিল উজনাইয়া ইয়ার দিকে নিষ্পত আমার আমার দুই কান শুনেছে আর ওয়া আহু কালবি আমার হৃদয় তা মুখস্থ রেখেছে বা তার হেফাজত করেছে সংরক্ষণ করেছে নবী হতে নবী সাল্লাম হতে শুনেছে দুই কান আর নবী সাল্লাম হতে আমার হৃদয় তার সংরক্ষণ করেছে ইয়াকুল তিনি এরশাদ করেছেন অর্থাৎ নবী আর জিয়াফাতু ফাতু আইয়ামিন জিয়াফত মেহমানের আতিথ্য জিয়াফত মানে আমরা দাওয়াত দেওয়ার অর্থে ব্যবহার করি জিয়াফত মানে জাইফ মানে মেহমান আর জিয়াফত মানে মেহমানকে খাওয়ানো মেহমানকে বাসস্থান দেওয়া হ্যাঁ আতিথ্য তাহলে জিয়াফত শুধু খাওয়াতে সীমিত নয় একজন মেহমানকে খাওয়াইতে হলে তাকে থাকার ব্যবস্থাও দিতে হবে তাকে তার বিছানাপত্র দিতে হবে এ হচ্ছে মেহমান নওয়াজি বা আতিথ্য তো ওই জাইফ থেকে হচ্ছে জিয়াফা যদি আমাদের দেশীয় ভাষায় আমরা আজ অমুকের বাড়ি আমার জিয়াফত আছে দাওয়াতের অর্থে ব্যবহার করি তাই না খাওয়া দাওয়ার দাওয়াত আছে আছে না জিয়াফত বলে না জিয়াফত মানে আসলে মেহমান নওয়াজি করা বা আতিথ্য করা সালাফাতয়াম তিন দিন তিন দিন দূরের মেহমান গ্রামের মেহমান তিন দিন আপনার বাড়ি কি যেন থাকবে কিন্তু দূরের মেহমান এসছে বা যে কোনো মুসলিম ভাই অভাবে পড়েছে তো গ্রামেরই হইতে পারে অভাবে পড়েছে ভাই আপনি আমি আজকে আপনার মেহমান আমার আজকে আতিথ্য করতে হবে আপনার বাড়িতে আমি থাকতে চাই তাহলে তার মুসলিম ভাইয়ের হক হচ্ছে তিন দিনের তিন দিন হক তাহলে তিন দিনের পরে যদি থাকতে চাই তাহলে আপনার পক্ষে সম্ভব হইলে রাখেন আর আতিথ্য করেন খাওয়ান আর থাকার জায়গা দেন আর সম্ভব না হলে বলেন যে মা আসসালাম ভাই আমি আর পারছি না কারণ আল্লাহ নবী তিন দিন বলেছেন এই দায়িত্ব আমি পালন করে দিয়েছি এর বেশি আমি পারছি না অনেক ভাই আছে তিন দিনের বেশি খাওয়ানো খুব মুশকিল আমাদের দেশে অনেক জামাই আছে নির্লজ্জ জামাই সপ্তাহকে সপ্তাহ থাকে নতুন বিয়ে শাদির পরে হয়তো মেয়ে এসে বাবার বাড়ি থাক আছে ও এসে ও লজিক নিয়ে নিয়েছে সপ্তাহ চলে যাচ্ছে আর নতুন জামাইকে তো আর ডাল ভাত দেওয়া যাবে না ওর জন্য ডেলি ডেলি গোস তো আর আবার ভ্যারাইটি পরিবর্তন করতে হবে এমন নয় যে এক গোস্ত দিয়ে দুপুরে সারলেন তো রাত্রে ওইটি দিয়ে দিবেন না বড় আয়ের দোষের ব্যাপার সব হয়ে যাবে দুপুরে মরগ হলে রাত্রে খাসি আর যদি তারপরের দিন আবার গরুর ব্যবস্থা করতে হবে ইত্যাদি একদিন বিরিয়ানি হলে তার একদিন পোলাও করতে হবে তার একদিন সাদা করতে হবে পরেশান হয়ে যাবেন আপনি তাহলে এইরকম জামাই নতুন জামাই সে যদি তিন দিনের বেশি পাঁচ দিন সাত দিন থাকে আর অনেকের বাড়ি থাকে এরকম সাত দিন থাকে তাহলে কি করতে পারেন আপনি এখন আপনি দেখেন আমরা তো লাভ লস দেখবো এখন ওকে অসন্তুষ্ট করলে মহা মুশকিল আপনার মেয়ের মুশকিল কিন্তু আসলে উচিত নয় জামাইদের এইরকম উচিত নয় যে তিন দিনের বেশি থাকবে আর কারোর জন্য একবারে বোঝা হয়ে যাবে তো মেহমানকে অতিথিকে তিন দিন পরে বলে দেওয়া যেতে পারে যে ভাই আর আমি থাকার দিতে পারছি আরো তো মেহমান আসতে পারে এমনও তো হতে পারে যার পাঁচটা সাতটা জামাই আছে সে কি করবে একটাই রুম আছে কোন রকম মেহমানের বেডরুম একটাই আছে একটাই বিছানা আছে আর মেহমান ও জামাই একসাথে সব চলে যাচ্ছে বড় মুশকিল যদি এরকম থাকে যেমন অবস্থা তেমন ব্যবস্থা যেমন অবস্থা তেমন অবস্থা দেবেন যখন দেখলেন তিন দিনের পরে ও তুই থাকতে শুরু করেছে দেন ডাল ভাত ধরিয়ে দেন খাও ডাল ভাত আচ্ছা তারপরে আমরা মেহমান বা অতিথি ভাবি যারা পরিচিত একবারে ঘনিষ্ঠ পরিচিত যাদেরকে খাওয়াতেই হবে অথবা আত্মীয় অথবা কুটুম্ব বিশেষ করে কুটুম যারা কুটুম্ব তো বুঝে নিন তাই না আত্মীয় চাইতে আত্মীয়কে না খাওয়াইলে চলে যায় হয়তো ভাইকে খাওয়ালেন না হ্যাঁ বোনকে খাওয়ালেন না ভাই বোনকে বুঝিয়ে দিলেন দেখে পারলাম না তোদের কিন্তু বি বিহাইকে পারা যাবে না হ্যাঁ জামাইকে পারা যাবে না জামাইয়ের মা এসেছে পারা যাবে না হ্যাঁ ইত্যাদি জামাইয়ের ভাইয়েরা এসছে ও খাওয়াতেই হবে মেহমান আমরা আসলে এইরকম লোকদেরকে মনে করি আসলে শরীয়তে মেহমান শুধু এরা নয় মেহমানের যে কোনো মানুষ আপনার মেহমান হতে পারে বিশেষ করে মুসলিম এমনকি অমুসলিম নবী করিম সাল্লামের বাড়িতে কাফের মেহমান হয়ে চলে আসেনি রাত্রে থাকবে খাবে কিন্তু দুষ্ট দুরাচার ঘটনা সবাই জানেন এগুলি তো ওয়াজ মবিল শোনা আছে হ্যাঁ কি বেআবি করলো সব দুষ্টমি করে খেয়ে ফেললো আর খেয়ে নিয়ে আর বরদাস্ত করতে পারলো না কাপড় চোপড় সব খারাপ করে দেয় একবারে তারপরে মুসলমান হয়ে গেল নবী করিম সাল্লা সাল্লামের মহৎ চরিত্রে মুগ্ধ হয়ে তো আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে নবী সাল্লাহ জামানায় কাফের মেহমান হইতো তাহলে অসৎ মেহমান কাফের মেহমানও হইতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে একে কোন স্থানে রাখা যায় যে গাড়ি যেখানে আপনি মুসলিম একজন দিনদার ভাইকে ভিতরে একটা ঘরে রাখবেন ওই জায়গাটা আপনি গেটের ভিতরে আপনি একজন মানুষ যাকে দেখে চেনা যায় না ওকে রাখবেন চোর ডাকাত হতে পারে আজকালকার জামানায় আর বহু জায়গায় এইরকম হচ্ছে কন্ট্যাক্ট করে রেখেছে ডাকাতদের সাথে আর ভিতরে মেহমান আছে গেট খুলে দিল ডাকাতদের জন্য বহু ঘটনা এরকম হয়েছে তো আমাদেরকে এই দিকগুলো খেয়াল রাখতে হবে একেবারে গাফেল থাকলে হবে না বাস্তব থেকে আমরা কি করি ওই রকম যদি লোক হয় যাকে দেখে বোঝা যায় না অনেক সময় আবার এমনও আছে হুজুর সেজে এসছে মসজিদে থাকতে দিয়েছে মসজিদের ঘড়ি চুরি করে নিয়ে গেছে এই ঘটনা আমি জানি মসজিদ আগে দামি দামি ওই এ ঘড়ি অল ঘড়ি হতো দাম অনেক দাম হতো তখন আজকালকার যুগে না হয় ঘড়ি সস্তা হয়ে গেছে তো চুরি করে নিয়ে গেছে আজকাল মাইকের জামানা মসজিদে মাইক মসজিদে চুরি করে নিয়ে গেলো চলে গেল দশ বিশ হাজার টাকা অতি চলে গেল তো কথা হচ্ছে যে এইরকম যদি অবস্থা হয় আর কোনো বিশ্বাস নেই অপরিচিত মানুষ আপনি আস্থা করতে পারছেন না এটা লেভেলও হইতে পারে চিল্লাতে গিয়ে বিভিন্ন এয়ারপোর্টে চিল্লাই যাচ্ছে আর গাঁজা নিয়ে ধরা খেয়েছে গাঁজা নিয়ে ধরা পড়েছে তো ভেস ধরেছে সে কথা হচ্ছে এরকম তো হতে পারে যে আপনার কাছে একেবারে হুজুর মেহমান হয়ে চলে এসছে কিন্তু অপরিচিত আপনার আস্থা হচ্ছে না যুগ জামানা খারাপ আজকাল এরকম হচ্ছে তাহলে খাওয়িয়ে দাওয়িয়ে এমন জায়গায় রাখেন যেখানে থাকলে আপনার ক্ষতি করার সুযোগ সুবিধা পাবেন একটু সজাগও থাকেন আর এমন জায়গায় রাখেন খাওয়িয়ে দাওয়ে তাকে বিলে বলে মসজিদে বারান্দায় থাকুক অথবা বাইরে এমন একটা ঘর আছে যে ঘরে থাকলে এমন কিছু নেই সেখান থেকে আর কি করবে আপনার ভিতরে ভিতর মহলে যাতে ঢুকতে না পারে এগুলি হচ্ছে সতর্কতা তবে খাওয়াতে হবে একজন মানুষ এসে গ্রামে তাকে খাওয়াইতে হবে এই হচ্ছে মেহমান নওয়াজি বা আতিথ্য শরীয়তের মুসলিমকে তো অবশ্যই সে আপনি চেনেন আর না চেনেন অমুসলিমেরও মেহমান নামাজি করেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এইরকম এইরকম চরিত্র দেখে তারা ইসলাম গ্রহণ করেছে তারপরে বলছেন জায়জাতাহু তাদেরকে তাদের পুরস্কার দেবে জায়েজা আজকালকার আরবিতে পুরস্কারই বলা হচ্ছে এজন্য পুরস্কার দিয়ে অর্থ অনুবাদক করেছেন কিন্তু জায়েজা মানে যেটা ভাব অর্থ এখানে নবিসের হাদিসে বোঝানো হয়েছে তা হচ্ছে বিশেষ খাবার একদিন ভালোভাবে খাওয়ান জায়জাতাহ তাদেরকে তাদের পুরস্কার দাও মানে ভালো সুন্দর খাবার দাও কিলা সাহাবারা জিজ্ঞাসা করলেন বলা হলো মানে সাহাবারা জিজ্ঞাসা করলেন ওয়ামা জায়জাতুহু ওই মেহমান অতিথির বিশেষ খাবার অর্থাৎ তার পুরস্কার কি জায়জা মানে বুঝলাম না জায়জা দিতে হবে তাকে পুরস্কার দিতে হবে কি কাল নবীলাম বললেন ইয়মন ওয়ালাইলা এখানে একটা শব্দ উজ্জ আছে জামানো জায়জাতেহি তার বিশেষ খাবারের সময়কাল কদিন খাওয়াবেন আপনি বিশেষ বিশেষভাবে সুন্দর করে একবারে মানে সুন্দর করে মানে ভালো ভালো খাবার যেটাকে বলে ফর্মালিটি যেটাকে ইংলিশে বলে তা বাংলা খুব সুন্দর আছে উর্দুতে বলে তাকাল্লুফ আপনি বল তাকাল্লুফ করে খানা বানায়া লৌকিক লৌকিকতা শব্দের ব্যবহার হয় লৌকিকতা ব্যবহার হয় এত ফর্মালিটি কি প্রয়োজন ছিল বলেন আজকালকার মানুষ ইংরেজি বলে হ্যাঁ ইয়মনওয়ালাইলা একদিন করেন ওইরকম সাধারণত বিরিয়ানি মাস দুই মাস তিন মাসও হয় না একদিন করেন আপনি পোলাও হয় না মাস দুই মাস তিন মাসও হয় না একদিন ওটা করেন জি সারা মাসে হয়তো আপনি গোস্ত গরুর গোস্ত বা খাসির গোস্ত একবারও খেতে পারেন না মেহমান এসেছে একদিন করেন আর তিন দিন ধরে মেহমান থাকবে তিন দিনে গোস্ত গোস্ত খাইতে হবে জামাই হোক আর জামাই বাবাই হোক না কেন হ্যাঁ বিশেষ আপ্যায়ন কাল বলে ওয়ালাইরা নবী সাল বলেন একদিন এক রাত একদিন এক রাত এইভাবে কাল নবী সাল্লাম তারপরে বলেন ওমান কান বিল্লাহ তাহলে তারপরে কি খাবার যা আপনারা খাবেন যা আপনাদের জন্য তাই খাওয়াবেন একদিন খাওয়াই দেওয়ার পরে বাকি দুই দিন বা তারও বেশি যদি আপনি রাখতে পারেন রাখেন যা আপনার ডাল ভাত যা জুটবে শাকসবজি জুটবে যা আপনি খাবেন হ্যাঁ আপনার বাড়িতে যদি আপনি আল্লাহ নিয়ে আমার দিয়েছে প্রায় আপনি মাঝ কষ্ট খান তো ওইরকমই খাওয়ানোর সুবিধা কি আছে যা জুটবে তাই খাওয়াবেন ওমান খান যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এবং পরকালের প্রতি ইমান রাখে সে যেন তার মেহমানের অতিথির সম্মান করে অতিথির সম্মান করতে হবে শুধু খাওয়া দাওয়াই সম্মান না কথাবার্তায় সম্মান তার সাথে আগ্রহ দেখানো সাথে বসে খাওয়া খাওয়া দাওয়া দিচ্ছেন কিন্তু বাড়ির মালিক যদি তার সাথে দেখা সাক্ষাতি না করেন কথা বলার চান্স দিচ্ছেন না ও বাচ্চাদের দিয়ে খাওয়াচ্ছেন অথবা বড় বড় পয়সাওয়ালা তো চাকর নকর দিয়ে খাওয়াই হাফের যারা বড় পয়সাওয়ালা তারা তো কাজের মেয়ে কি দিয়ে খাওয়াই খাওয়া দিয়েছিল তো এটি একরাম নয় সম্মান করা নয় সম্মান করা হচ্ছে যে আপনি জামান সাহেব বাড়ির মালিক আপনি তার সাথে বসে খাবেন আর ওদের মধ্যে প্রথা সেই যুগ থেকে ছিল সাঁতে বসে খেতে হবে বাড়ির মালিক এতে প্রকাশ হলো যে আপনি তাকে ভালোবাসার অন্তর থেকে তার সাথে বসেন অহংকার আপনার মধ্যে নেই এক দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ওই খাবারই খাচ্ছেন যা মেহমানকে খাওয়াচ্ছেন এমন নয় যে তাকে হয়তো সাধারণ খাবার দেন শাকসবজি আপনি জানি না কি যে খাবেন আপনি এমন শয়তান যাতে করে তার অন্তরে অশ্বাসা না দেয় মেহমানের সম্মান করতে হবে মেহমানের সম্মানের মধ্যে যা কাপড় চুপড় লাগে দেখছেন লোকটি এসছে যে কাপড়ে আসছে ওই জুব্বা এসে জুব্বা আছে প্যান পরে আছে ও প্যান পরেই আছে সন্ধ্যা কিছুক্ষণ হয়ে গেল আমাদের দেশে লুঙ্গি পরা অভ্যাস আছে লুঙ্গি পেশ করেন দেখছেন যার নিজের লুঙ্গি নেই হয়তো ওর ভাই একটা লুঙ্গি লাগবে লুঙ্গি এনে দিলেন নামাজ পড়েন যাই নামাজ মশাল্লা এনে দিলেন রাত্রে উজুর পানি বা খাবার পানি পানির প্রয়োজন হয় কোথায় আপনাকে লক্ষ্য করবে পানি রেখে দিলেন একটা গ্লাস রেখে দিলেন এগুলি সব হচ্ছে একরাম মানে এই কারণ নিয়ে যদি আলোচনা অনেক কিছুর ব্যাপার রয়েছে পোশাক কেন রাস্তাঘাট দেখিয়ে দেওয়া যে কোনখানে যেতে হবে না হবে রাত্রে প্রয়োজন হয়ে গেলে যা কিছু লাগে তারপরে বিছানা দিলেন এমন নয় যে মহিলা হয়ে আছে আবর্জনা হয়ে আছে এরকম বিছানা দিলেন বা বিছানা আছে বালিশ নেই এরকম নয় যে শীতের দিনে ওই রকমের ব্যবস্থা নেই ইত্যাদি যা কিছু লাগে এরকম সম্মান করার জন্য আপনি এটা বোঝার জন্য খুব সহজে এইভাবে বুঝবেন যে আপনি একজন মেহমান হলে আপনার কেমন সম্মান আপনি পছন্দ করেন সেই রকমই আপনি মেহমানের সম্মান করার চেষ্টা করবেন ওমান কান আখের আর যে ব্যক্তি আল্লাহর প্রতি আর পরকালে ইমান রাখে ফালিয়াকুল খাইরান সে কথা বলার ক্ষেত্রে হয় ভালো কথা বলবে আর যদি ভালো কথা না জানে বেশি কথা জানে না বিদ্যা বুদ্ধি তেমন নেই কথা বলার ঢং নেই আউল ইয়াসকুত অথবা সে নীরব থাকবে চুপ থাকবে কথা না বলতে পারলে কথা শোনেন ভালোদের ভালো কথা হয় শোনেন আর না হয় শোনান যদি শোনাতে পারেন তো ভালো কথা আর না হলে এমন কথাবার্তা বলবেন না যেগুলি আপনার জন্য বিপজ্জনক হয় কি বলতে কি বলবেন কোন কথাতে কোন কথা বেরোবে তো এরকম যাতে না হয় ভালো কথা বলতে হবে তাহলে অশ্লীল কথা বলতে হবে না না জায়জ কোনো কথা বলতে হবে না এমন নয় যে গল্প ছাড়ছেন সব সব গিবতের গল্প এরকম যেন না হয় দুনিয়ার গল্প শুধু আজকে আর বিভিন্ন আজকাল যে সব অনুষ্ঠান হয় সামাজিক অনুষ্ঠান বিবাহ সাদী তাদের দুনিয়ার শুধু গল্প কার জমি জায়গা গ্রামে গ্রামে গঞ্জে হলে শহরে হলে কার কি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা আইন ইনকা এগুলি এগুলি খায় না ভালো কথাবার্তা হচ্ছে যে দিনের কথা হোক মানুষের উপকার হোক জি কিছু গঠনমূলক কথাবার্তা হোক যে আমাদের ছেলে মেয়েদের লালন পালন ইত্যাদি হ্যাঁ, ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা সুশিক্ষা যদি এগুলো হয় জরুরি নয় যে শুধু নামাজের আলোচনা হইতে থাকবে কখনো নামাজের কথা হইলো তো কখনো ছেলে মেয়েদের তরবিয়তের কথা হলো কখনো পর্দার উপকারিতার কথা হইলো কখন আজকাল মুসলিম মেয়েরা যে পর্দা করে না তার যে ক্ষতি সেগুলোর কিছু এরকম হয়তো দৃষ্টান্তমূলক গল্প যাতে অনেকের মেয়ে বেরিয়ে চলে গেল এই হলো সেই হলো বিপদ আসলো এগুলি গঠনমূলক কথাবার্তা যাতে মানুষ হুঁশিয়ার হয় অনেকেই এগুলি সম্পর্কে খোঁজ খবর রাখে না বা এগুলির যে বিপদ রয়েছে তার সম্পর্কে সে অত ওয়াকিফাল নয় ইত্যাদি ফালি ফালিয়াকুল খায়রান যাতে মানুষের লাভ হয় ভালো কথা বলবেন অথবা চুপ থাকবেন এই ছিল হাদিস নবী করিম তারপরে হাদিস আন আবি হরাইরাতা سمع رسول الله صلى الله عليه وسلم يقول إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها في النار أبعد مما بين المشرق ব্যাস এতটুকু আছে না আবু রাজি আল্লাহ তালান বলছেন যে তিনি রসুল্লাহাম থেকে শুনেছেন ইরশাদ করেন ইন্নাল আবদাল কালিমা নিশ্চয় বান্দা এমন কথা বলে এমন কথা বলে বান্দা মানে মানুষ মানুষ কখনো কখনো এমন কথাবার্তা বললে যে মায়া তাবাই যেন ফিহা তার উপর স্পষ্ট হয় না যে আমি কত বড় অপরাধের কথা বললাম তার উপর জাহির হয় না প্রকাশ পাই না সে নিজে অনুভব করতে পারে না যে আমি এত বড় অপরাধের কথা বললাম গল্প করে শেষ হয়ে গেল কিন্তু আসলে যে গিবোধ করেছে বুঝলই না বা কথাবার্তা এমন বললো যে কুফুরি কথা বলেছে সে অনুভূতি নেই তার বহু কুফুরি কথাবার্তা মানুষ বলে থাকে আমার ছেলেটা মারাত্মক অসুখ হয়েছিল উফ চলে গেলাম এক ডাক্তারের কাছে ও ডাক্তারের কাছে না নিয়ে গেলে ছেলেটা মরে যেত পেতাম না ছেলেটা ফিরিয়ে আল্লাহর নাম পর্যন্ত আসলো না এই এইরকম গল্প হয় না আমাদের সমাজে অমুক মাজারে নিয়ে গেলাম উফ ভালো যে মাজারে নিয়ে গেছিলাম না হইলে এগুলি কথা কেমন ওয়াসলিল গান বাজনা চাই একটু খারাপ তাই না গান বাজনা তো কাবিরা গোনা কিন্তু এগুলি হচ্ছে কুফুরির গোনা মুকাফেরা কাফের বানিয়ে দেবে কারো অবদান আছে আর সে বেআবদি করেছে নুন খেয়ে গুণ গায়নি নিমুখ হারামি করেছে এরকম আছে অনেকে আছে বলছেন রে তুই যে বিছানায় পড়েছিলি অসুখ হয়েছিলি ছোট ভাইকে অনেক সময় এরকম করে খেয়াল করেন না আপনি যে কি কত বড় কথা বললেন তুই আজকে এত বড় বেআরি করিস আমার সাথে এই তোর আচরণ কিন্তু একদিন যে খোড়া হয়ে পড়েছিল বিছানায় সেই দিন যদি আমি চিকিৎসা করে না ওঠাতাম তো তুই কি আজকে থাকতি মনে হচ্ছে সে সব কিছুর মালিক তোকে তো আমি বাঁচাইলাম ইত্যাদি এরকম বহু কথাবার্তা রয়েছে কুফুরি কথাবার্তা তো ইহা সে তার অনুভূতি দুর্বল হওয়ার কারণে লেস হয়ে যাওয়ার কারণে তা তার উপর প্রকাশ পায় না যে আমি এত বড় অপরাধের কথাবার্তা বললাম কুফুরি কথা বললাম সিরকি কালেমাত যেগুলি এগুলি তো কুফুরির একটা দিক কুফুরির এগুলির ক্ষেত্রে কবর পূজারীরা একমত আমাদের সাথে যেগুলি তারাও বলে না বা তারা তাদের আলেমারা এগুলোকে কুফুরি কথা বলে তাই না এইরকমই তারা একমত আমাদের সাথে আর মহিলাদেরকে যদি আমরা এইরকম যদি আমরা উচ্চ শিক্ষিতা না করি আমার কাছে গিয়ে এক বড় পয়সাওয়ালা এসে বলছে যখন বেনজির প্রধানমন্ত্রী হইল পাকিস্তানে ওইদিকে হাসিনা বা খালেদা হইল তখন বলছে যে মুসলিম মহিলারা যদি কলেজ ইউনিভার্সিটি পড়ে এরকম শিক্ষিত না হইতো তাহলে কি খালেদা জি আর হাসিনা আর বেনজির এরা কি প্রধানমন্ত্রী হতে পারতো মুসলমান পিছিয়ে থেকে যেত মুসলমান পিছিয়ে থেকে যেত তাহলে মুসলিমদের মহিলাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়ে যাওয়াটাই হচ্ছে উন্নতি এই জাহেলের কাছে এই ধরনের কথাবার্তা কি এগুলি কথা চরম অপরাধের কথা কাবিরা তো আছেই কিন্তু কুফুরের আশঙ্কা আছে আল্লাহ নিষেধ করেছেন ওয়াকারনাথি বইউতে কন্যা সুরা আজা বলছেন হে মহিলারা তোমরা বাড়িতে বসবাস করো থাকো আর বলছেন না রাস্তাঘাটে বের করে দিয়ে মুসলিম জাতির উন্নতি হইতে পারে তাহলে আল্লাহ দ্রোহী জি আল্লাহ দ্রোহী এরা এগুলির ক্ষেত্রে কবর পূজারীর একমত কিন্তু যেখানে একমত নেই এবং একটা শব্দে ইসলাম ইমান সব চলে যাবে ইয়া গৌসুল আজম মাদাদ মহিনুদ্দিন কিস্তির উপাধি হচ্ছে গরিব নওয়াজ ইয়া গরিব নওয়াজ এগুলি তারা তাদের জাহেররাও করছে আলেমরাও করছে মোল্লারাও করছে পীরও করছে সবাই করছে ঠিক কিনা তারপরে কাফেরকে মুসলমান বলা হেল্লাদকে হেল্লাদকে আল্লাহর বড় অলি মনে করা কাফেরকে যে ব্যক্তি মুসলমান মনে করবে সেই ব্যক্তি মুসলমান থাকবে না তাহলে যে ব্যক্তি বলল আল্লাহ এত বড় শত্রু ফেরাউনের সমতুল্য তাকে বলবে না ফেরাউন কাফের কিন্তু এই আল্লাহর বলি সে ব্যক্তি নিজে মুসলমান থাকবে না একটা কথা বলতে তাকে দশ সেকেন্ড লাগলো না হয়তো এই কথাটি বলতে বা লিখতে ইসলাম বিনষ্টকারী যেসব বিষয় রয়েছে তার মধ্যে প্রসিদ্ধ দশটি তার মধ্যে একটি হচ্ছে মাল্লাম ইউকা ফেরিল মুশরেকিন আউসাক কাফি কুফরেহীন যে ব্যক্তি মুশরেক কাফেরকে বেদিনকে কাফের মনে করবো না অথবা সন্দেহ করলে যে হইতে পারে হইতে পারে আল্লাহ বলি এইটুকু করলেও সে মুসলমান থাকবে না যে বলবে আমি খোদা আমি খোদা আমি আল্লাহ আর তাকে বলেছে আল্লাহর বলি আপনাদের স্বজাতি সেজন্য এখন এই পীরকে তো আমার এটি বলার ইচ্ছা হচ্ছে আপনার স্বজাতি সেজন্য আর সেরকম আপনার স্বজাতি নয় যদি স্বজাতি হইতো হ্যাঁ মুসলিম পরিবারে জন্ম নিত তো তাকেও বলতে চান আল্লাহর বড়ই বলি ছিল হেল্লা যেহেতু মুসলিম পরিবারে জন্ম নিয়েছে সেজন্য তাকে আল্লাহ বলি বানিয়ে দিলেন আপনি আর এই হচ্ছে অবস্থা হিন্দুদের সাথে কবর পূজারীদের কবর পূজারী নিজেদেরকে একেবারে পাকা মুসলমান আর ওই কবর পূজা করে করে আল্লাহ নাকি অলি হচ্ছে তারা আর ওই বেচারা হিন্দু মূর্তি পূজা করছে একই পূজার পূজা ও বলছে যে না ও তো কাফের ওই জাহেল কবর পূজারী মুসলমানরা যখন ওই কোনো মূর্তি পূজারী নাম আসবে যে মারা গেছে বলছে ফিনারে জাহান্নামা দিন আবার বানানো দুয়াও আছে তাদের যা কোরআনে অনেক এনে করতেও নেই এরকম দুয়া বলতে যে কোনো কাফের মারা গেলে তুমি ফিনারে জাহান্নামা দিনে বলো হ্যাঁ আবাদান আবাদান আবার আছে এগুলি কবর পূজার পড়ে কিন্তু নিজেরা যে আগসুল আজম মাদা আব্দুল কাদির জিলানিকে বলে মহান উদ্ধারকারী আর সে যে ওই রকম হিন্দু চেতনী খ্রিস্ট মানে এ মুরতাদ টের পেল না দুই সেকেন্ডের মধ্যে আগসুল আজম মাদা তুলে সে মুশরিক হয়ে গেল আনাল হাতে এক সেকেন্ডের মধ্যে বলে সে কাঁথের মুশরিফ হয়ে গেল তো বুঝতে পেরেছেন তো এখন শোনেন এই হাদিস কত ব্যাপক অর্থ বহন করে নবী করিমের হাদিস ইন্নাল আবদা বান্দা অনেক সময় এমন একটি বাক্য বলে বা কথা বলে মা এত বাইয়ানো যা তার কাছে প্রকাশ পায় না যে আমি কি বললাম যার কারণে সে জাহান নামে পিছলিয়ে গিয়ে পড়ে তার পদস্খলন ঘটে জাল্লা ইয়াজিল্লা মানে পা পিছলিয়ে যাওয়া পায়ের পদস্খলন ঘটে জাহান নামে এমন হয়ে গিয়ে পড়ে আব আদা মিম্মা বেইনাল মাসরেকি পূর্বের চাইতেও যে পূর্বের দূরত্ব রয়েছে আমাদের থেকে পূর্ব দিকে কত দূরত্ব রয়েছে পৃথিবীর এর চাইতেও দূরে জাহান নামের গর্তে গিয়ে নিক্ষিপ্ত হয় এই একটি কথার জন্য তার যে পদস্খলন ঘটলো তাতে জাহান নামের এত দূর পৌঁছে গেল জি সেই কলেমার কারণে পা পিছলে যায় তার ফিন্নারে জাহান নামে আর পিছলে কত দূর পৌঁছে যায় আদা নিম্বা বাইনাল মাসিক তো পূর্বের মাঝে এবং তার মাঝে যত দূরত্ব রয়েছে এত দূর জাহান নামে গিয়ে নিক্ষিপ্ত হয় আল্লাহ হেফাজত করে আমাদের ইমাম বখারি রহমতুল্লাহ আল্লাহ যার কিতাবের একটা অংশ আমরা পড়ছি তিনি বলছেন আল্লাহর কাছে আমি কালকে আমাকে গিয়ে এই কথা বলতে পারবো যে আল্লাহ কোন বান্দার আমি জীবনে গিবোধ করিনি এই সাহস আছে আমাদের যে কারো সমালোচনা করিনি বলিনি যে জামান সাহেব ওর মধ্যে দোষ মাহবুব ওর মধ্যে দোষ আছে ভাই যদি দোষ আছে সামনাসামনি মাহবুব তুমি এই কাজটা করো ফজরে আসো না কেন তুমি টাকা নিচে কাপড় কেন রাখো তুমি সিগারেট খাও কেন সামনাসামনি বলবেন আর দিন সিহা দিন ইসলাম হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম আপনি হিতাকাঙ্ক্ষী হইলেন তার যে তাকে আপনি এই পাপ থেকে মুক্ত করতে চান এবং উপদেশ দিলেন আপনি না সিহত করলেন আর আপনি আব্দুল খালিকের সামনে গিয়ে বলছেন আব্দুল খালিক জানেন আরে অমুক এখনো সিগারেট খায় অমুক এখনো দেখুন এতদিন ধরে দিন শিখে এখনো টাকা নিচে কাপড় এই রোগগুলি কত যে আমাদের মধ্যে আছে যারা শিখছি তাদের মধ্যে এসব রোগ আছে আছে না আপনার যদি কারো সম্পর্কে সন্দেহ হয় সে দশ টাকা মেরে খেয়েছে বা তার হাত ভারী এই কথাটা শুনে অন্য অন্য লোকে বলতে শুরু করলেন উদ্দেশ্যবিহীন এমন নয় যে সে ধার দিতে যাচ্ছিল সতর্ক করা উদ্দেশ্য ছিল তা না আপনি তদন্ত করা উচিত ছিল যে ভাই আপনার সম্পর্কে শুনেছি এরকম তো আপনি কি এরকম করেন মানুষের সাথে অদাখেলামি করেন যদি আপনি কাছে গিয়ে বাক্তাকে বুঝাতে পারেন তো আপনার জন্য দিন নসিহত উপদেশ দেন তাকে কিন্তু এই কথাটাকে নিয়ে প্রচার করে বাড়াবেন অথচ তার সংশোধন হলো না জানতে পারলো না যে আমার সম্পর্কে এত লোকে সমালোচনা করছে আমার বদনাম হয়ে যাচ্ছে তার ইসলাম সংশোধন হলো না এই সব আলহামদুলিল্লাহ আমরা কোরআন সন্ন্যার অনুসারী আমাদের মধ্যে শিরিক বিদাত নেই অগিলি যে শিরিক বিদাতগুলি কবর মাজার পূজারী পীরপন্থীদের মধ্যে রয়েছে আর সেগুলির কারণে তারা নামের একেবারে পূর্বে দূরত্বের সমান তারা আপনার নিম্নে চলে যাচ্ছে কিন্তু আমাদের মধ্যে এই রোগগুলি আছে মানুষের দুর্নাম করা কুৎসা গাওয়া দোষ খুঁজে বেড়া বসে মানে সময় পার করছেন সময় কাটে না তখন এই গল্পতে গল্পতে গিবত হারাম কাজ কবিরা গুণা করছেন তো এই রোগ মুক্ত হইতে হবে কারণ আমাদের আইমাই কেরাম রহমতুল্লাহ আলিম আজমাইন তারা জীবনে কারো গিবত করতেন না মান রামিন মন কারণ যদি অন্যায় কাজ দেখেন তাহলে বল প্রয়োগ করে বাধা দেওয়ার চেষ্টা করেন বল প্রয়োগ করে আপনার অধীনস্থ ছেলে আছে ছেলে গিবত করছে দিলেন একটা চল বেহাদব থাকা তুমি কারো গিবত করো এটা হচ্ছে বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দেওয়া সেই ছেলে বলবে না একদিন মারি খেয়েছি আব্বার কাছে গিবত করার কারণে বলেছিলাম যে ওই লোকটি খারাপ সেজন্য মার দিয়েছিল আর ফাইনলাম আচ্ছা, ইল্লামেস্ততে যদি না পারেন কোন মুসলিম ভাই তাকে মারা যাবে না মারতে গেলে মারামারি হবে তাহলে ফাবে ইসান নিয়ে যাবো না ভাই এটা জায়জ নাই হ্যাঁ, আপনি এই যে আপনার মধ্যে এই ত্রুটি রয়েছে এটা জায়জ নাই কিন্তু ব্যক্তি জীবনের দোষের ক্ষেত্রে এই দোষগুলিকে চর্চা ব্যক্তি জীবনের দোষ কিন্তু আবার দুটোকে একরকম করবেন না কারণ যে দোষের কারণ মুসলিম সমাজ গুমরা হচ্ছে সেগুলি সমাজকে শোনাইতে হবে জি জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষেত্রে শোনাতে হবে কিন্তু যদি কারো ক্ষতি না করে সে তার ব্যক্তি জীবনের দোষ কেউ যদি টাকা নিতে কাপড় পরে তাহলে সে নিজের ক্ষতি করলো আর কারো ক্ষতি করলো কি কিন্তু সে যদি আবার কোনো পীরের মুড়ি ধর দাওয়াত দেয় তাহলে সে নিজেরও ক্ষতি করলে এবং কত লোক হয়তো গুমরা করে নিয়ে যাবে মুসলিমদেরকে বিভ্রান্ত করবে সুতরাং সাবধান করতে হবে ওই তরিকা থেকে এবং ওই লোক থেকে যে খবরদার ওই লোক কিন্তু বিদাতের দায়ী বিদাতের দিকে ডাকে আমি হরাইরাত আনি নবী কাল আবু আল্লাহ বর্ণনা করছেন যে দুই শ্রেণীর বান্দার এই উল্লেখ করা শুধু যারা খারাপ কথা বলে এবং তাদের আমল খারাপ করে তারা জাহান নামে যায় যার পরিণামে তাদের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এমন বান্দা আছে যে ব্যক্তি এমন একটি কথা বলল একটি কথাই হয়তো বলল বেশি কথা বলে না অল্পই কথা বলে রেজওয়ানিল্লাহ কিন্তু আল্লাহর সন্তুষ্টির কথা আল্লাহকে রাজি করা কথা দুইজনে মনোমালিন্য ছিল দুইজনে কথাবার্তা বলছে না দুইজনকে ধরলো শোনেন সালাম করেন তো প্রসাব করেন হ্যাঁ একটি কথা বললো সেটা দুইজনকে মিলিয়ে দিল কি আপনার ভাই ভাই এরকম হয়ে থাকেন মেনুজানিল্লাহ আল্লাহ পাকে রাজি হয়ে গেলেন আল্লাহ রেজা মন্দির কথাবার্তা বললো লাহা বা আলান কিন্তু ওই যে দুইজনকে মিলিয়ে দিয়েছে পরমাই করেনি যে আমি বড় নেকির কাজ করেছি ও খেয়ালই করেনি এমনি বন্ধু বান্ধব মিলিয়ে দিলাম দুজনকে লাইউল কিলাহা বা আলান তার ভ্রুক্ষেপও করেনি বা মানে খেয়াল করা খেয়ালও করেনি যে আমি একটা নেকির কাজ করেছি আল্লাহ পাক তাকে সমুন্নত করেন উঁচা করেন অনেক মর্তবা অনেক মর্যাদা দিয়ে দারাজাত অনেক উঁচু মর্যাদা দিয়ে আল্লাহ তাকে সমুন্নত করেন আবার পক্ষান্তরে আরেক শ্রেণীর মানুষ আছে ওয়াইনাল এমন একটি কথা বলল মিনসাহাতিল্লাহ যে আল্লাহর অসন্তুষ্টির গুনহার কথা অন্যায় কথাবার্তা বললো বলে দিয়ে চলে গেল ও খেয়াল করলেন ভুলে গেছে যে এরকম অন্যায় কথা বলেছে আর গিবোধ করাটা এইরকমই কিন্তু কতদিন গিবোধ করতে মনে থাকে না আপনার মনে নাই কিন্তু সারাদিনে গিবোধ করেছেন আপনি আমল নামাতে ফেরিস্তা লিখে রেখেছেন তারা ঠিক জানছেন যে লিখে রেখেছেন আপনার খেয়ালই নাই যে আজকে অগিবত করেছি বুঝে গেছেন আল্লাহর ভয়ে ক্রন্দন করা আল্লাহর ভয়ে কান্না করা এটি হচ্ছে আম্বিয়া কিরামের সন্ন্যত এটি হচ্ছে সাহাবাই কিরামের সন্ন্যত এটি হচ্ছে সালাফে সালেন কর্মশীলদের আদর্শ তরিকা কোরআনী করিমে আল্লাহ পাক প্রশংসা করেছেন ওই লোকদের ইয়াবকুন তারা কান্না করে আল্লাহর ভাই কিন্তু পীরেরা এটাকে বলছে এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে প্রথম স্তর তার মানে এটা হচ্ছে একটা হাল হাল শুনিয়েছি হাল আপনাদেরকে এটা হচ্ছে একটা হাল আর তারপরে এরপরে এমন এমন হাল বয়ান করেছে যেগুলি আম্বিয়া কেরামের হাল অবস্থা নাই সালাফে সালেহিনের হাল নাই সাহাবাই কেরামের হাল হাল নাই খোলা ফেরা সেদিন না কারণ নাই সেগুলো হচ্ছে আহওয়াল শৈতানিয়া শৈতানি হালাত কি বলেছে তার মধ্যে একটি বলছে চিখ মারা এমন করে চিখলো একবারে দিল একবারে যা এখানে দেওয়ার মানে সুযোগ সুবিধা নেই কথা বুঝতে পারছেন তারাই দেয় কেমন করে দেয় শয়তানি হাল আর একটা হচ্ছে হাসি দেওয়া ওটাও লিখেছে আবার নামাজ পড়তে দিল হাসি একবারে <laughs> দিল হাসি একবারে আল্লাহ আকবর লিখেছে এইভাবে আশেখ মাসুদ কিতাবে আর ওই মামাইজের কারিমিয়াতে লিখেছে এগুলি হাল হবে বলছে যখন আপনি বেশি বেশি জিকির করবেন আমাদের তরিকায় না তখন আপনার প্রথম হাল হবে যে কান্না আসবে এটা হচ্ছে প্রথম হাল আম্বিয়া কেরামে যা হয়তো ওইটা হচ্ছে প্রথম স্তর আর বাকিগুলি সবগুলি শয়তানি স্তরগুলি তাদের স্তর পীরদের স্তর এগুলি আর মুরিদদের স্তর বলুন আল্লাহ পাক কান্নার প্রশংসা করেছেন কোথাও চিখ মারার চিল্লার প্রশংসা করেছেন যে আপনার থেকে আওয়াজ বেরোবে আর লাফ দিবেন হ্যাঁ স্বামী উপরে একবারে আর ঝুলে যাবেন গিয়ে বাসে গাছের ডালে ঝুলে যাবেন এগুলি হাউ বয়ান করেছে এগুলো এগুলি সাহাবে কেন করেছেন মানে মুড়ির মতো মুড়ির মতো ফুটছে এগুলি হাল সাহাবাই কেরামের হইতো নাকি আম্বিয়া কেরামের হয়েছে কোনো আছে কোন জায়গায় কোরআনে কারিমে আম্বিয়াদের দোয়াতে ভরে রয়েছে কোরআনে কারিম মুসা আলি সালামের দোয়া ইউসুফ আলাইসালামের দোয়া সুলেমান আলি দোয়া দাউদ আলি দোয়া হ্যাঁ ইব্রাহিম আলী সালামের দোয়া নবী করিসালামের দোয়া মমিনের দোয়া কোথাও আছে নাকি এগুলি আছে তাহলে কি শয়তানি হালাত এগুলি তাহলে মুড়ি ফুটছে হ্যাঁ বলছে যে এটি হচ্ছে দেখো এই হতে চলেছে হ্যাঁ বলি হ্যাঁ পছন্দ করে জিকির করছে হ্যাঁ পছন্দ দেখতে হয় তাহলে তোদের যে জাহিলি যুগের মতো বলছে শয়তান এদেরকে স্বীকার করে দিয়েছে আল্লাহ মুস্তান আল্লাহ মুস্তান শয়তান স্বীকার করে নিয়েছে শয়তান যখনই একটা কথা মনে রাখবে যখনই কোরআন হাদিস ছেড়ে ওর বাইরে চলে যাবেন তখনই শয়তান স্বীকার করার চেষ্টা করবে যতক্ষণ কোরআন হাদিস সীমিত তখন শয়তান চান্স নিতে পারবে না কিন্তু যখনই কোরআন এবং হাদিস ছেড়ে খেয়াল খুশি আপনি এবাদত গিয়ে মনে করছেন উপাসনা আমি করছি গোনা করার কথা বলছি না যারা জেনা করছে লম্বটি করছে মদ খাচ্ছে তাদেরকে একভাবে শয়তান স্বীকার করেছে আর যখনই কোরআন এবং হাদিস বাদ দিয়ে এবাদত করা শুরু করবে যেন আরো কিছু করব আমরা ঠিক মারবো তো লাভ দিব তো এই করব সেই করব তখন শয়তান অন্যভাবে স্বীকার করবে দুই জাতিকে জাহান নামে নিয়ে যাবে এক জাতি হচ্ছে যারা যেগুলিকে সামাজিক পাপ বলা হয় চুরি করা ডাকাতি করা জেনা করা মদ খাওয়া ঠিক না এই এই জাতি জাহান নামে যাবে আর এর থেকে বড় জাহান নামে হচ্ছে ধর্মের নামে শির কুপুরি আর যত রকমের বিদাত এরা জাহান নামে যাবে কুল্লু বিদাতিন দলালা অকুল্লু তিন শয়তান এইভাবে গুমরা করে দুটি শ্রেণীর লোককে গুমরা করে দেখছে লোকটি দাঁড়িয়েওয়ালা তাহলে এর একে তো জেনা করাতে পারা যাবে না মনে হয় একে তো মদ খাওয়াইতে পারা যাবে না তাহলে একে কি করো চলো পীরের কাছে নিয়ে চলো হ্যাঁ একে ফানাফিস শেখ লাগিয়ে দাও একে পীরের ধ্যানে লাগিয়ে দাও দিল আপনাকে মুশ্রিক বানিয়ে চোর আপনার চাইতে ভালো চোরকে আল্লাহ কোনদিন মাফ করে জানাতে দিই কিন্তু যে ব্যক্তি পীরের ধ্যান করলো সে জানাতে কোনদিন যাবে না সে মুশ্রিক বললো এইভাবে গোমরা করেছে এদেরকে জি শুনে রাখুন ভালো করে যেন সবসময় নিজেকে কোরআন সন্ন্যার গণ্ডির মধ্যে সীমিত রাখবেন আমি এই আমলগুলি করছি আল্লাহ এবং রসুল বলেছেন কিনা সাহাবাইকার আমার করেছেন কিনা ব্যাস আল্লাহ রসুলও করেননি করতে বলেননি সাহাবারা করেননি স্টপ থেমে যান এতটাই যথেষ্ট নবীলামের সাল্লামের তাহাজুদ পড়ে আল্লাহ নৈকট্য লাভ হইতো আর এদের হলো না এ বেদাতি জিকির করে শয়তানকে খুশি করতে হবে আর জাহান্নামের ইন্ধন হইতে হবে আল্লাহ তাই হয়েছে তো আল্লাহর ভয়ে ক্রন্দন করা আল্লাহর ভয়ে কান্না আসা ভালো লক্ষণ এবং এর চেষ্টা করেন যে আমার কান্না কেন আসে না আসে না তাহলে কোন সময় আসতে পারে কিভাবে আসতে পারে চেষ্টা করেন আপনি লোকের সামনে আসবে না কিছু লোকের অল্প লোক আছে যাদের লোকের সামনেও চলে আসে কিন্তু অধিকাংশ লোকের লোকের সামনে হয়তো আসে না এবং লোকের সামনে কান্নার সাথে নির্জনের কান্না আল্লাহর কাছে অতি প্রিয় কারণ আপনি খালে আল্লাহ সন্তুষ্টির জন্য কান্না করছেন তাহলে আপনি নির্জনে আপনি শেষদাই পড়ে চেষ্টা করেন আপনি কান্না তাহাজুদ আপনি চেষ্টা করেন কান্না দোয়ায় আপনি চেষ্টা করেন কান্নার একাই বসে এগুলি কি আমাদের জন্য যথেষ্ট নয় নবী করিম সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে যেই সময় বান্দা যা চাইবে তাই আমি দেব সেই সময় হয় মসজিদে ঢোকার পরে আপনার জুমার খুদবা শেষ হওয়া পর্যন্ত নামাজ শেষ হওয়া পর্যন্ত অথবা আসর থেকে জুমার দিন মাগরে পর্যন্ত আপনি আসল পরে এদিক সেদিক ঘোরাফিরা দিনের কাজে যদি থাকেন মানুষকে দিনের দাও দিতে আলাদা কথা মানুষের কাছে দিনের কথা কথা বলছেন বা শুনছেন সেটা আলাদা কথা কোরআন শিক্ষা দিচ্ছেন সেটা আলাদা কথা কিন্তু আপনি এগুলোর কোনো কাজে না শিক্ষতে ভিড় ভাড়ে দাঁড়িয়ে আছেন আপনি কোথায় গিয়ে গল্প গুজব করে পার হয়ে গেল আপনার তা না করে অল্প কিছুক্ষণ আপনি অজুটুজু করে বসে যদি আপনি এই সময় আসর পর নামাজ পড়ার সময় নেই কিন্তু দুবার তো সময় আপনি আল্লাহর কাছে একটু নির্জনে কান্না কান্না করেন আপনার রুমে একাই বসে গেলেন প্রতিদিন না পারেন মাঝে মাঝে প্রতি জমা না পারেন মাঝে মাঝে এইগুলি কি সন্ন্যত তরিকা নয় নবী করিম সাল্লাহামের যা চাইবেন মিন খাইরি দুনিয়া আখেরা দুনিয়া চান আর আখেরাত চান এল্লা আতা হইয়া আল্লাহ অবশ্যই তাকে দেবেন আমরা কোরআন এবং হাদিসে যা আছে তাই পালন করতে পারি না আর আমাদের অনেককেই বিদাতিরা বিদাতে নিয়ে গিয়ে সিরকে নিয়ে গিয়ে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে তাতে যদি সীমিত থাকতো তো বলতাম যে ঠিক আছে যে কাঁদো কাঁদো ভালো কথাই ছিল কিন্তু তারপরে এমন জিকির করো যে পাগল বলে পাগল বলে পাগলামি করো তাহলে তো পাগল কাকে বলবে যে লাভ দিয়ে উঠে গেল গাছের উপরে একবার আর গাছে যদি ভদ্রভাবে লাভ দিয়ে ওঠে তাহলে বলে গাছেই চললো না লটকে দিতে হবে জ্বলিয়ে দিতে হবে হ্যাঁ তাই হুঁশ আছে তার মানে হুঁশ আছে আল্লাহ যখন সামিয়ানে ওঠে না কোন চালাক মানুষ কিছু কাঁটা নিয়ে রেখে দিতে হবে দেখি কাঁটা ওকে আছাড় খাই কিনা কেমতে তার ছায়া দান করবেন তার ছায়া দান করবেন বিচার দিবস হাসরের মাঠে তার মধ্যে একজন লোক সাতজনের কথা বর্ণনা করেনি বড় হাদিস কারণ এই অধ্যায়ের সাথে আল্লাহর ভয়ে ক্রন্দনের সাথে এই অংশটুকু সম্পর্ক আছে রাজলুন জাকার আল্লাহ এক ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো আল্লাহর জিকির আজকার করলো আল্লাহকে স্মরণ আল্লাহর জিকির মানে এই বিদাতি জিকির না প্রচলিত জিকির না আল্লাহকে স্মরণ করা সে দুয়ার মাধ্যমে হোক আর সুহান আল্লাহ বলে হোক আর আলহামদুলিল্লাহ বলে হোক আল্লাহ ইরাহিল্লাহ বলে হোক নবী করিম সাল্লাম সাহাবারা যেইভাবে আল্লাহকে স্মরণ করেছেন সেইভাবে যেহেতু জিকির করা আল্লাহকে স্মরণ করা যখন এবাদত তাহলে এবাদতটা তাদের তরিকা নিতে হবে আপনি নামাজ কি খেয়াল খুশি পড়তে পারবেন না নদীর মতো নামাজ পড়বেন ঠিকই তেমনই জিকির নবী সাল্লাহ আলী সাল্লাম থেকে নিতে হবে সাহাবাই কেরাম থেকে নিতে হবে আর তারা করলেন না আর আপনি জিকির মানে শুধু এই করো ফর্মালিটি যেগুলো তাদের রয়েছে হ্যাঁ বিভিন্ন তরিকার জিকির না এগুলি নেই এগুলি করতে গেলে আবার আর এক গুমরাইতে গেলেন বিদাতে গেলেন আপনার আমল তো কবল হলো না আর জাহান নামের রাস্তার ব্যবস্থা করলেন আপনি আল্লাহকে স্মরণ করেন আপনি অন্তরে স্মরণ করেন জবানে স্মরণ করেন দোয়ার মাধ্যমে স্মরণ করেন আল্লাহর প্রশংসামূলক স্মরণ করেন হাফাজা তাই না হোক তার জন্য জরুরি নয় যে হাত উঠাইতে হবে সবসময় রাস্তাতে চলতে চলতে গাড়িতে চলতে চলতে কি কান্না আসতে পারে না যদি আল্লাহর নিয়ামতকে স্মরণ করেন এভাবে আল্লাহ নিয়ামতকে স্মরণ করে যদি আপনি সত্যি অনুভূতি নিয়ে আসেন অন্তরে তো কেটে ফেলবেন আপনি যে এমন একটা যুগ ছিল অনেক ভাইরি যে আমার কাছে পড়ার খরচ ছিল না বই কেনার কিতাব কেনার পয়সা ছিল না আর এখন আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দিয়েছেন এই কথাই যদি স্মরণ করেন যে আল্লাহর নিয়ামত এটাকে আল্লাহকে স্মরণ করা নাই কে দিল আমাদের আল্লাহ আল্লাহকে স্মরণ করেন এটাও দেখুন আল্লাহ আল্লাহকে স্মরণ করা দিনের কথা পড়ছেন নবীর সিরাজ পড়ছেন সাহাবাই কেরামের জীবনী পড়ছেন তাদের ইমানে অবস্থা পড়ছেন আর কেঁদে ফেলছেন আপনি এটাকে আল্লাহকে স্মরণ করেন নাই কি জন্য কাঁদছেন আপনি সাহাবাই কেরামের সাথে কি আপনার রক্তের কোনো আত্মীয়তা আছে নাকি ইমানই আত্মীয়তা আছে যেটি সবচেয়ে বড় মজবুত আত্মীয়তা আর তাদের যে কুরবানি ত্যাগ তা পড়ে শুনে আর তারা যে ইসলামকে জিন্দা করার জন্য যে মেহনত করেছেন কোরবানি দিয়েছেন তা পড়ে শুনে আপনি কাঁদতে শুরু করলেন এগুলি কান্না তারা এত মেহনত করেছেন তারপরে ভয় ভীত ছিলেন যে আল্লাহ মুক্তি দিবে কিনা তা আমার কি হবে মিনখা খাসিয়ে আল্লাহ ভয় কান্না শুরু করলেন জাকার জাকার আল্লাহ শুধু আছে অন্য জাকার আল্লাহ নির্জনে কারণ নির্জনের কান্নাতে আছে আন্তরিকতা আছে যে সত্যি আপনি আল্লাহর ভয় কানছেন আর মানুষের সামনে কান্নাতে অনেক সময় লোকের থাকে আরে হুজুর তো সত্যি খুব পরেজগার লোক মাহমুদ জামান সাহেব তো খুবই আল্লাহ আল্লাহ লোক দিনের কথা শুনলে আমাদের চোখের পানি আসে না উনি শুনলেই কান্না চলে আসে সে যদি চলে আসে ভালো কথা কিন্তু আপনি ভান করে কান্না করবেন লোকজন শুনে না চোখে যদি কান্না না আসে কান্নার চেষ্টা করা সেটা নির্জনে করেন কিন্তু লোকের সামনে কান্না আসেন আর এমনি হাউমাউ হাউমাউ করে কান্না যদি দেখাবার জন্য যা অনেক বক্তারাই করে খবর দেন না ওইরকম না কান্না যে অন্তর থেকে আসে কোরআনে তেলাওতে ইজা তো কথা হচ্ছে যে কোরআন তেলাওয়াতের সময় যারা কোরআনে অর্থ বুঝে বা অর্থ পড়ছেন আপনি কখন আজাদের কথা কখন আল্লাহ নিয়ামতের কথা জান্নাতের কথা মমিনদের কথা কাফেরদের কথা তখন আপনার কান্না আসছে এ হচ্ছে কান্না মিন খাসিয়াতিল্লাহ আল্লাহর ভাই জাকার আল্লাহ আল্লাহকে স্মরণ করলো খালিয়া নির্জনে না দুই চক্ষু প্রবাহিত হয়ে গেল মানে বয়ে যাওয়া তারপরে হাদিস হচ্ছে হোজাইফা রাজি আল্লাহ তালানহর আনহুর রিওয়ায়াত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كان رجل ممن كان قبلكم يسيء الظن بعمله فقال لاهله اذا انا مت فخذوني فذروني في البحر في يوم صائف ففعلوا به فجمعه الله ثم قال ما حملك على الذي صنعت قال ما حملني عليه الا مخافتك فغفر له হুজাইফা রাজি আল্লাহ তালান বর্ণনা করেছেন যে নবী করিম এরশাদ করেছেন কানা রাজুলুন একজন ব্যক্তি ছিল লোক ছিল মিম্মান কানা কাবলাকুম তোমাদের পূর্ব যুগে অর্থাৎ হ্যাঁ অন্য নবীর উম্মতের ইউসিউজান্নাবি আমালিহি তার আমল সম্পর্কে তার একটা খারাপ ধারণা হলো যে এই আমল দিয়ে আমি মুক্তি পাচ্ছি না এর এই অর্থ এর অর্থ হচ্ছে যে আমার আমল খুব খারাপ এত কর্ম খারাপ এত পাপ করেছি তাহলে এই আমল দিয়ে এইরকম কর্ম নিয়ে যদি মারা যায় তো আমি মুক্তি পাচ্ছি না এ হচ্ছে ইউসিউজান্নাবি আমালি ফাঁকা আহলি এত ভয় হইল তার শেষ নাই নিজের পরিবারকে আহাল স্ত্রী হতে পারে ছেলে মেয়ে ছেলেদেরকে বলল যা আনান মৃত্যু বা মৃত্যু দুটোই হয় মাতা মতো হয় আর মাতা এমাতো মৃত্যু হয় এই জন্য কোরআনে আছে আয়জা মিত না সোরে কাফে এজা মা মৃত্যু আর মৃত্যু আছে যখন আমি মরে যাব ফখুজনি তখন আমাকে নিও তোমরা আর নিয়ে কি করিয়ে ফখুজুন এখানে বলা হয়েছে অন্য জায়গায় আছে যে আমার হাড় হাড্ডি গোস্ত সব পুড়িয়ে পাহাড়ে কোনে পুড়িয়ে দিও জ্বালিয়ে দিও জ্বালিয়ে দিয়ে সেগুলোকে ছাই করে দিও পিসিও আবার ছাই তো আর হবে না সেগুলোকে আবার পিসতে হবে পিষে নিবে সবকে পিসে নিয়ে ধুলো ধুলো বানিয়ে দিবে আটার মতো করে দিবে তারপরে কি করবে সংক্ষেপ করে দেবে সেই হাদিসটি আসছে সামনে হাদিসটি বড় ফাজার রোনিফিল বাহারে তারপরে সমুদ্রে উড়িয়ে দিবে গ্রীষ্মকালে গরমের দিনে গরমের দিনে ঝড় বাতাস বেশি হয় যখন দেখবে যে খুব বাতাস আছে সেই বাতাসে উড়িয়ে দেবে যাতে এক জায়গায় পড়ে না থাকে আবার তাতে আল্লাহ উঠিয়ে নিন ফাফালু তাই করলো তারা ছেলেরা তার সাথে ফাজামা হল্লাহ আল্লাহ বললেন সমুদ্রকে এই তোর পেটে যা আছে জমা করতে কিছু শুকনো শুকনো জায়গায় পড়েছিল স্থলে আল্লাহ বলে এই জমা করতে তাল তারপর আল্লাহ বললেন হ্যাঁ, জীবন্ত মানুষকে আল্লাহ দাঁড় করে দিলেন বলে মাহামালা আল্লাহ সানাতা তোমাকে এই কাজ করতে কে বলল তুমি এই কাজ কেন করলে কি উদ্দেশ্যে করলে তুমি এরকম কাল সে বললো মা হা হামালেনি আলিহি কেউ আমাকে বলেনি ইল্লা মাহা ফাতোকা একমাত্র আপনার ভয় ছাড়া তো হোজাইফা রাজি আল্লাহ সংক্ষেপে বয়ন করেছেন আর আবু সাইদ রাজি আল্লাহ একটু বিস্তারিত বর্ণনা করেছেন এই একই ঘটনা বলছেন যে যা কারারাজলাম নবী সাল্লাম একদিন একটি লোকের কথা উল্লেখ করলেন ফিমা কানা সালাফ آتاه الله مالا وولدا हूँ آتاه قال فلما दे रहा काला ले أي है अय अयो अबिन कुम तो लकुम कालू खैर अबिन عند الله خيرا فسرها قطد لم يدخر وإن يقدم على الله يعذبه فانظروا فإذا مت فأعرقوني حتى إذا صرت فهما فسحقوني أو قال فسحقوني ثم إذا كان ريح عاصف فاذروني فيها فأخذ مواثيقهم على ذلك وربي ففعلوا فقال الله كن فإذا رجل قائم ثم قال أي عبدي ما حملك على ما فعلت قال مخافتك أو فرق منك ফামা তালাফাহু আন রাহিমাহুল্লাহ বলছেন যে জাকারা রাজুলান নবী সাল্লাম একদিন একটি লোকের কথা উল্লেখ করলেন ফিমা কানা সালাফ পূর্ব যুগের প্রাচীন যুগের সালাফা মানে যে অতিবাহিত হয়ে গেছে অথবা বর্ণনাকারী সন্দেহ সালাফা বলেছেন বা ফিমা কানা কাবলাকুম তোমাদের পূর্ব যুগে তোমাদের পূর্বে আগে আল্লাহ তাকে যথেষ্ট ধন সম্পদ দিয়েছিলেন আর সন্তান সন্ততি দিয়েছিলেন ছেলে মেয়েও দিয়েছিলেন ওয়ালাদ মানে ছেলে মেয়ে হয় আরবিতে জি দুটোকে বোঝায় ইয়ানি আতা আল্লাহ দান করেছিলেন কালফালা মহোদয়রা যখন মৃত্যুর সময় উপস্থিত হল কালালে বানিহে তখন নিজ সন্তানদেরকে ওসিয়ত করলো বলল কি আইয় আবিন কুন্তলাকুম আমি তোমাদের কেমন বাবা ছিলাম বলো তো দেখি কেমন বাবা ছিলাম মানে ভালো ছিলাম না খারাপ ভালো করতে না খারাপ কালু তারা বললো খাই আবিন আপনি আমাদের খুব ভালো আব্বা ছিলেন প্রিয় আব্বা ছিলেন উত্তম আব্বা ছিলেন যেমন আব্বা হয় কাল তোমাদের যে আব্বা আছে আল্লাহর কাছে কোনো ভালো নেকি আল্লাহর কাছে পাঠাইতে পারেনি মানে আল্লাহর কাছে কিছু নেকি সঞ্চিত করে রাখতে পারেনি কিচ্ছু নেই আমার নেকি নেই একদম আর আল্লাহ যদি আল্লাহর কাছে পৌঁছে যায় তোমাদের বাবা ইউ দেব তাহলে আল্লাহ তো আজাব দিবেই দিবে আল্লাহ ছাড়বেন না এত গুণা করেছি তাহলে তোমরা দেখবে আমি মরে যাওয়ার পরে ফাইজা মৃত্যু যখন আমি মরে যাবো আহরে কোনি আমাকে পুড়িয়ে দেবে জ্বালিয়ে দেবে আহারাকা মানে জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দেবে আমার দেহকে হাত্তাইয়া তো ফাহমান যখন আপনি পুড়ে আমি কয়লার মতো হয়ে যাব ফাহাম মানে কয়লা কয়লা হয়ে যাওয়া পুড়ে যেমন কাঠ পুড়ালে কয়লা হয় সাধারণত মানুষ পুড়লে তো আর ছাই হয় না কয়লার মধ্যে হবে পুড়ে ফার্স্ট নিয়ে তখন আমাকে পিষে নেবে চাকি দিয়ে পিষে নেবে ফার্স্ট নিয়ে কাফ দিয়ে বলেছেন অথবা কাপ দিয়ে ফার্স্ট নিয়ে পিষে নেবে বা গোড়া করে নেবে সোম্মা এজা কানারি হুন আসে যখন দেখবে যে খুব প্রখর বাতাস রয়েছে ঝড় রয়েছে ইরিহন ইয়ে আছে মানে ঝড় রয়েছে ঝড় বইছে এই রকমের সময়ের অপেক্ষা করবে হাজরুনি ইফিহা ওই ঝড়ে আমাকে উড়িয়ে দেবে ঝড়ের সঙ্গে আমার যে দেহে দেহকে যে পিষে যে ছাতু বানিয়েছে আটা বানিয়েছে সেগুলিকে উড়িয়ে দেবে নিজ সন্তানদের কাছ থেকে এর জন্য আল্লাহর কসম দেওয়ার বি আল্লাহর কসম দিয়ে যে আল্লাহ শপথ করে তোমার বলো যে আমার সাথে করবে তখন আমার মায়া করবে না আব্বাকে এরকম করে করবো জ্বালাবো আর আব্বাকে এরকম করে পিসবো এইসব কাজ করব না না করতে হবে তোমাদের কাছে আমি এই ওয়াদা নিচ্ছি হাতে হাতে শপথ তাদের কাছে ওয়াদা প্রতিশ্রুতি নিল সেই ব্যক্তি আলাদা আলেক এর ওপর ওয়ারাব্বি কসম দিয়ে একবার রবের কসম দিয়ে তাহলে রবের উপরে বিশ্বাস ছিল তাই না ওয়ারাব্বি যখন বলছে আল্লাহর উপরে বিশ্বাস ছিল ফাঁফা আলু তারা তাই করলো যে বাবার ওসিয়ত তো করতেই হবে ফাঁকার আল্লাহ আল্লাহ বললেন যখন এসব করা হয়ে গেল উড়িয়ে দেওয়া হলো একবারে কিছু সমুদ্রে অন্য আরেকটা রেওয়ায়ত তিন ভাগ করে এক ভাগ সমুদ্রে এক ভাগ স্থলে এক ভাগ পাহাড় বন জঙ্গলে পাহাড়ে আল্লাহ বলছেন কোন হয়ে যাও আল্লাহর কোন আল্লাহ বলে হয়ে যাও তখন হয়ে যায় এই বান্দা তুই হয়ে যা সামনে আমার কায়েম হঠাৎ করে সামনে সেই ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে বললেন এই আবদি আমার বান্দা মা হামালাকা আলা মা ফালতা তুমি যেই কাজ করলে তোমাকে কে করতে বললো কি জন্য এই কাজ করেছো কালা মা হাফাতুকা আপনার ভয় আল্লাহ আপনার ভয় আও ফারাকুমিনকা বর্ণনাকারী শব্দের পার্থক্য খফ মানে মাখাফা মানে ভয় আর ফারাকুমিনকা মানে আপনার ভয় ফারাক মানেও ভয় ফামা তালাফাহু আন রাহেমাহুল্লাহ আল্লাহ তাকে কোন রকমের শাস্তি দিলেন না কি করলেন রাহেমাহুল্লাহ আল্লাহ তারপর রহম করে দিলেন দয়া করে দিলেন মাফ করে দিলেন সাহাদাত আবা উসমান আবু উসমানকে হাদিস সালমান বলছে আমি সালমান থেকে শুনেছি মানে সমুদ্রে উড়িয়ে দিয়ে আর এখানে বলা হয়েছে শুধু উড়িয়ে দেওয়ার কথা তাই না আরেকটি সনদ বর্ণনা করছেন আরেকটি হাদিস আছে যে বাবারে ছেলেদেরকে বলছে বাবারে লাইন কাদার আল্লাহ আলী যদি আল্লাহ আমাকে ধরে নিতে পারে ধরে নিতে পারে তো এমন আজাব দিবে লাইউ আজবানি আজাবান লাইউ আসবে আলমিন আল্লাহ আলমিন পৃথিবীর কাউকে এরকম আজাব আল্লাহ দেবে না যত আজাব আমাকে দিবে কেন সব পাপ করেছেন তো সুতরাং আমাকে এরকম পুড়িয়ে তাহলে তার আল্লাহর ক্ষমতা সম্পর্কে কেমন আঁকি ছিল যে এরকম করে পুড়িয়ে আর পিসে যদি উড়িয়ে দেওয়া হয় তো আল্লাহ তাকে ধরতে পারবে না এই আকিদে ছিল না এই আকিদা ইসলামী আকিদা না কুফুরি আকিদা কেউ যদি বলে আল্লাহ যদি এইরকম ভাবে কবরে আমাকে দাফন করে দাও তো আল্লাহ ধরে নেবে কিন্তু যদি আমাকে পিছে পিছে যদি কিছু সমুদ্রে উড়িয়ে দেওয়া হয় তো সমুদ্র থেকে আল্লাহ আমাকে আর ইয়ে করতে পারে ধরতে পারে আর ছাতু হে কোথায় কি উড়েছে শেষ হয়ে গেছে আর কি ধরতে পারে ধরতে পারবে না তাহলে সে মুসলমান থাকবে কাফের হয়ে যাবে না হ্যাঁ, আল্লাহ কাফেরকে কেমন কেমন করে দিলেন লোকটি কুফুরি কথা কুফুরি এতে কাজ রাখতো আর কথাও বললো তাই ছেলে ছেলেদেরকে নসিহত উপদেশও করলো ওসিহত করলো তারই তাহলে সে কুফুরি করলো না কে তো আল্লাহ মাফ করবেন না এন্নাল্লাহ হারামাল জান্নাত আলাল কাফেরিন কাফের আল্লাহ জান্নাত হারাম করেছেন কেমন করে আল্লাহ মাফ করে দিলেন শুধু ভয়ের জন্য আল্লাহ মাফ করে দিবেন যারা কবরে সেজদা করে তার অন্তরে আল্লাহর ভয় নেই আসল মানে বিচার বিচার হবে এগুলো ভয় আছে কিন্তু সে কবরে সেজদা করছে সন্তান চাইছে হ্যাঁ রোগ ভালো করার জন্য দরখাস্ত করেছে পীর কিবুলার কাছে সে মুসলমান না মুশরেখ জান্নাতে যেতে পারবে আল্লাহর ভয় দিয়ে শুধু কখনো যেতে পারবে না ক্ষেত্রে যত আছে আকিদার ক্ষেত্রে মৌলিক আকিদায় সবাই এক কিন্তু শুধু পার্থক্য আছে পরকাল আখেরা জান্নাত জাহান্নাম যেমন আদম আলি সাল্লামকে আল্লাহ শিখেছেন তা আমাদেরকে তাই শিখেছেন কোনো কম বেশি নেই এবার আলি সাল্লাম যে আকিদা ছিল সেই আকিদা আছে আমলের ক্ষেত্রে পার্থক্য আছে নামাজ কত রাখাত কত অক্ত রোজা হজ জাকাত এতে পার্থক্য থাকতে পারে কিন্তু মৌলিক আকিদা বিশ্বাসের সমস্ত আম্বিয়ায় কেরাম এক এই জন্য বলা হয়েছে আল আম্বিয়া আম্বিয়ারা হচ্ছে সবাই এক অপরের ভাই এক অপরের ভাই কেমন ভাই বানুল আল্লাহ বলা হয়েছে সৎ ভাই বলা হয়েছে আপন ভাই বলা হয়নি আপন ভাই বলা হলে সব ক্ষেত্রে তাহলে মাসের ক্ষেত্রে একরকম হয়ে যেত না আবু ওহম ওয়াহেদ ওম মাহাদুম সাত্তা যাদের বাবা তো এক কিন্তু মা দুই মা অনেক দুই তিন চার মা থেকে এসে কিন্তু বাবা এক এদেরকে বলে বইমাত্রীয় ভাই তো আম্বিয়াদেরকে একে অপরের সাথে সম্পর্কে বইমাত্রীয় ভাই বলে আখ্যায়িত করেছেন এই হাদিসের অর্থ কি তো বইমাত্রী আজকাল যেমন সৎ ভাইয়ের সাথে শত্রুতা থাকে তেমন ছিল নাকি না এই অর্থ নিশ্চয় নয় তো এখানে অর্থ হচ্ছে কি যে দিনের আসল বাপ এক মানে দিনের আসল আকিদা হচ্ছে এক ইমানের পিলার ছয়টি যেমন এই উম্মতে জানানো হয়েছে আমন্ত বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া তাই না তেমনি সমস্ত আম্বিয়া کرام মুসা আলাইহিস সালামের জামানায় ঈসা আলাইহিস সমস্ত আম্বিয়া এই তালিম এই শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু উম্মাহাতুম সাতটা মা বিভিন্ন মানে মাসলা মাসাইল হালাল হারাম বিভিন্ন অনেক কিছু তাদের যুগে আরাম ছিল আমাদের জন্য হালাল করা হয়েছে অনেক কিছু তাদের জন্য হালাল ছিল আমাদের জন্য হারাম করা হয়েছে জি অনেক জিনিস তাদের উপর ফরজ ছিল না আমাদের ফরজ করা হয়েছে বা অনেক কিছু তাদের উপর ফরজ ছিল যে আমাদের উপর নেই তো এটা উত্তর দেওয়া চলবে না তাহলে এটা সঠিক উত্তরটা শোনেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির এইরকম হয় যে সেই ব্যক্তি আলেম নয় জ্ঞানী নয় আলেম নয় জাহেল মূর্খ আর তার আল্লাহর প্রতি বিশ্বাস আছে আর কোনো একটি ব্যাপারে তার জানা নেই তাকে আর তাকে জানাবারও কোনো লোক হয়নি কেউ জানায়নি তাকে ওই ভুলের উপর থেকে গেছে কিন্তু তার মধ্যে আল্লাহর সত্যি ভয় ছিল তাহলে আল্লাহ ফাকরাবুল আলমিনের পক্ষ থেকে ক্ষমার সম্ভাবনা আছে অর্থাৎ তার আরেক ভাষায় বলি যে অজ্ঞতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ওজোর কিনা এ প্রশ্ন অজ্ঞতা আপনি জানেন না সুরা ফাতেহা ছাড়া আপনাকে বলি সুরা ফাতেহা নামাজ হয় না ঠিক কিনা এটা নবী হারিস নাই কিন্তু আপনি জীবনের চল্লিশ বছর নামাজ পড়ে এসছেন বিনা সুরা হয় এমাম পেছনে জোহরও পড়েননি আসরও পড়েননি মাদারি বেশা জেহেদি সেদি কিছুতেই পড়েননি আপনি চুপ থেকেছেন তাহলে আপনার চল্লিশ বছর নামাজ কি নষ্ট হয়ে যাবে জানা ছিল না নষ্ট হবে না কিন্তু জেনে নিয়েছেন আপনার অজ্ঞতা দূর হয়ে গেছে আপনি এখন জাহেল নন আলেম হয়ে গেছেন জ্ঞানী জানেন এখন আপনার বিপদ আছে বুঝতে পেরেছেন তো এই ব্যক্তি আল্লাহর কুদরত সম্পর্কে তার এতটুকু যে আল্লাহ বিশাল কুদরত আল্লাহ করলে শাহিন কাদির আল্লাহ কাদির কিন্তু আল্লাহ যে এত বিশাল শক্তি আছে যে একেবারে ছাই করে যদি আমাকে সমুদ্রে উড়িয়ে দেওয়া হয় বাতাসে উড়িয়ে দেওয়া হয় তারপর আল্লাহ জমা করে দিবেন এত দূর তার ইমানের দৌড় পৌঁছেনি কিন্তু ভয় চরম ভয় তার মধ্যে অন্তরে ঢুকেছিল যে আল্লাহ কেমন করে আমি মুক্তি পাবো জাহান্নাম থেকে সেই জন্য আল্লাহ তাকে মাফ করে দিলেন তো অজ্ঞতা জাহের লোকের মূর্খ লোকের অনেক ক্ষেত্রে মাপ আছে যে আলেমের মাপ নেই আলেমের মাপ নেই জাহের লোক অনেক মশলা মশাই জানে না আজকে একটা লোক যেমন মসজিদে কোরআনে কারিমের উপরে এইভাবে অনেকে করে কিন্তু এই জন্য ঘটনাটা বলছে আরো সতর্ক করার জন্য কোরআনে কারিমের উপরে এই করে চশমা রেখেছে আর ওর কভারও রেখেছে কভারটা এখানে রেখেছে আমার দেখে তো মাথা থেকে পা পর্যন্ত এমন গরম হয়েছে যে আমি ঘেমে গেছি লোকটি নামাজ শুরু করে ফেলেছে দুই তো নামাজ শেষ হইতে হইতে আমি মানে এত কষ্ট আমাকে হয়েছে যে আমি আমি অশান্তি যে কখন একে বলবো সংশোধন করবো আমি ঘেমে গেছি একবার মনে হয়েছে তার চশমাটাকে নিয়ে নামিয়ে ফেলিয়ে দিই কিন্তু আবার দেখলাম যে গরম হয়ে যাবে হয়তো আর তারপরে ওকে যে হেদায়ত করে সংশোধন করবো ওই আসল লাভটা হবে না আমার উদ্দেশ্য সংশোধন করা যদি এখানে আমি এটা করি হাত দ্বারা বাধা দিই তাহলে ওরকে শয়তান ধরে নিতে পারে হ্যাঁ হটকারিটা চলে আসতে পারে শয়তান সুযোগ নেবে কিন্তু অনেক কষ্ট করে বরদাস্ত তো করলাম যেমন সালাম ফিরলাম সালাম আলাইকুম দেখে বলছে উর্দু ভাষী উর্দু বুঝেন হ্যাঁ উর্দু বুঝি আর বললো যে আপনি যে কাজটা করলেন এটা কি জায়জ আল্লাহর কিতাব আর আল্লাহর কিতাবের উপরে কোরআন করিম কালাম আল্লাহর কালাম তার উপরে আপনার সামান্য তিন পাশে চশমা থাকবে আর কভারটা থাকবে চাইজ কত বড় অপরাধ আপনি চিন্তা করেছেন তো বলছে ও মালু নেই না মালু নেই জানা ছিল না আমার কিন্তু আপনারা যারা জানেন তাকে আল্লাহ মাফ করবে মুশকিল আপনি আল্লাহর কিতাবের উল্লাহ আপনি তৌহীন করলেন আপনি অবমাননা করলেন যেটা কুফুরি পেতে পারে কুফুর যদি আপনি ইচ্ছে করে করেন কফর জেনে শুনে যে আল্লাহর কিতাব আল্লাহ যেমন সব কিছুর ঊর্ধ্বে তেমন আল্লাহর কিতাব আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহর গুণ সবকিছুর ঊর্ধ্বে থাকবে এই রোগগুলি অনেকের মধ্যে আছে অনুভূতি আমাদের হ্রাস পেয়ে গেছে নেই অনুভূতি নেই জানি করছি কি আল্লাহ রসুলের বা কোরআনুল করিমের ইহতারাম উঠে যেতে লেগেছে বললু দুই দিকে গুমরাহি একদিকে বিদাত ইসলাম হচ্ছে মধ্যপন্থা ইসলাম হচ্ছে মধ্যপন্থা এই জন্য উম্মাতে আল্লাহ বলছেন অকাজ আল্লাহ উম্মাতাম ওয়াসাতা মধ্যপন্থী উম্মত আল্লাহ বলেছেন যারা কোরআনের সাথে বরাবরই করবে আর চুমন দিবে আল্লাহ নবী দেননি সাহাবাইকে আমরা দেননি তারা বিনোদ করছে আর যারা অবমাননা করছে পায়ের সামনে রেখেছে অথবা তার উপরে চশমা রেখেছে অথবা তার উপর ফাজাইল আমল রেখেছে আমি তো এখানে বিশ্বাসই করছিলাম কিন্তু ফাজাইল আমল কোরআন কারিমের রাখে কয়েক লোক বলার পরে আমি বিশ্বাস করেছি এই ঘটনার উপরে কয়েক কোম্পানি থেকে খেয়াল করে না প্রত্যেক দিন সরিয়ে রাখছে আবার নিয়ে গিয়ে ফাজাইল আমলকে রাখছে কোরআন করবে খেয়াল করে না এটা কি করে আল্লাহ মাফ করবেন ফাজাইল আমলটা যেহেতু এর দ্বারা সারা পৃথিবীতে এত কাল পেয়েছে সুতরাং ওটাকে উপরে রাখতে হবে এরকম ধারণা আছে কুফুর হয়ে যাবে এরকম ধারণা যদি থাকে আর তাতে লিখেছে ফাজাইল তারা বক্তব্য বলে লিখেও যে ফাজাইল আমলকে আল্লাহ এমন কবুল করা করেছেন যে সারা বিশ্বের এমন কোন দেশ নেই যেখানে এই জামাত পৌঁছেনি তাহলে এই ধারণা এই এইভাবে যদি কোরআনে কারো ফাজাইল রাখে তাহলে এটি কুপুরে কুপুরে পৌঁছে যাবে ইমানই থাকবে না সাল্লাহ মোহাম্মদ